বিসমিল্লাহির রহমানির রহিম পৃথিবীর উত্তর মেরু হতে দক্ষিণ মেরু এবং পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব কিছুই আল্লাহর সৃষ্টি তবে পৃথিবীর সব কিছুই অস্তিত্বহীন যেমন আকাশে চাঁদ উঠে সমগ্র অন্ধকার বিশ্বময় আলোকিত করে তোলে এই চাঁদ কিন্তু শক্তিশালী সূর্য এসে সিও ক্ষমতা জোরে সাঙ্গ করে দেয় চাঁদের আলো শুরু হয় সূর্যের খেলা আলো আর তাপের বন্যায় পৃথিবীকে উজ্জ্বল দীপ্তিময় করে তোলে এই সূর্য তদ্রূপভাবে প্রলয়ঙ্কারী ঝড় এসে ধ্বংস করে দেয় সূর্যের সমস্ত লীলা খেলা কিন্তু একজন মাত্র আছেন যিনি সর্বশক্তিমান যার অস্তিত্ব কখনো ভুলুণ্ঠিত হয় না যার নাম কখনো মোছা যায় না তিনি কে তিনি আর কেহ নন তিনি হলেন চন্দ্র সূর্য বৃষ্টি ও মেঘমালা এবং সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন প্রিয় শ্রোতা সেই আল্লাহ ও তার রাসুলের ভালোবাসার এক গুচ্ছ ইসলামী সঙ্গীত নিয়ে এ এম সাউন্ড মিডিয়ার এবারের উপহার কে যেন আমায় ডেকে যায় জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত দেশের অন্যতম শিশুশিল্পী রফিকুল্লাহ সাদির প্রথম একক অডিও অ্যালবাম কে যেন আমায় ডেকে যায় কে যেন আমায় ডেকে যায় ভোরের হাওয়ায় কানে কানে কে যেন আমায় ডেকে যায় ভোরের হাওয়ায় কানে কানে বাকাশে চে দেখো ভা জেগে উঠেছে কার তুলির টানে কে যেন আমায় ডেকে যায় ভোরের হাওয়ায় কানে কানে নির ছাড়া পাখি কোন সীমানায় কোন দূর জানায় নীর ছাড়া পাখি নীর ছাড়া পাখি যায় উরে যায় কোন সীমানায় কোন দূর জানায় সন্ধ্যা হলে ফিরে আসে নীর সন্ধ্যা হলে ফিরে আসে নিরে তারিফ করে কার গানে গানে কে যেন আমায় ডেকে যায় ভোরের হাওয়ায় কানে কানে পুবাকাশে চেয়ে দেখো রঙিনা ভা জেগে উঠেছে কার তুলির টানে কে যেন আমায় ডেকে যায় ভোরের হাওয়ায় কানে কানে ঢেউ বুকে লয়ে নদী ছুটে যায় দুই কুলে সুর তুলে সাগরে হারায় ঢেউ বুকে লোয়ে ঢেউ বুকে লোয়ে নদী ছুটে যায় দুই কুলে সুর তুলে সাগরে হারা আবার সে জল দেখি বৃষ্টি হয়ে আবার সে জল দেখি বৃষ্টি হয় করুণা ছড়ায় কার সুতার টানে কে যেন আমায় ডেকে যায় ভোরের হাওয়ায় কানে কানে ভুবাকাশে চেয়ে দেখো রঙিন ভা জেগে উঠেছে কার তুলির টানে কে যেন আমায় ডেকে যায় ভোরের হাওয়ায় কানে কানে পুবাকাশে যে দেখো রঙিন জেগে উঠেছে কার তুলির টানে কে যেন আমায় ডেকে যায় ভোরের হাওয়ায় কানে কানে This file has downloaded from www.amiromar.tk.